संसारदुःखजलधौ पतितो सकाम क्रोधादिनक्रमकरैकबलिकितस्य दुर्वासना निगृतस्य निराशयश्च चैतन्यचन्दमम देहि पदावलम्बनम् संसारसिन्धुजलधौ पतितो कामस्य क्रोधादिनक्रमकरैकबलिकितस्य दुर्वासना निगृतस्य निराशयश्च चैतन्यचन्दममो देहि पदावलम्बनम् শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন এই জগৎ প্রপঞ্চ যন্ত্রণাময় পরীক্ষাস্থল এখানে সহিষ্ণুতা গুণ বড় উপকারী সহিষ্ণুতা গুণ যার যত বেশি হবে তত সেই জগতে ভগবত ভজনের উপযুক্ত হবে শিল সরস্বতী ঠাকুর শিল সরস্বতী ঠাকুর বলছেন যে এই জগতে প্রবল সহিষ্ণুতা গুণ তীব্র সহিষ্ণুতা গুণ আপনাদের অনেক উপকারে লাগবে ভগবত ভজনে আর তৎসঙ্গে বলেছিলাম পর প্রশংসা হরিভজনে সহায়ক হবে আপনাদের পর প্রশংসা আপনাদের হরিভজনে সহায়ক হবে আর সহিষ্ণুতা গুণ না হলে হরিভজন হবেই না যেটা বলতে গিয়ে সেমন মহাপ্রভু শিক্ষাষ্টকের তৃতীয় শ্লোকে বলেছেন তেনাদপি শুনেছেন তররপি সহিষ্ণু না আমানি না মানদেন কীর্তনীয় সরাহর অমানি মানত এটাই সহিষ্ণুতা গুণের পরিচায়ক অমানি মানত নিজে মান প্রতিষ্ঠার কোনো কিছুই কোনো আকাঙ্ক্ষা নাই আর অপরকে সম্মান দেওয়ার চিন্তা এটা হরিকীর্তনকারীর একটা প্রধান যোগ্যতা গুণাবলী হরিকীর্তন করতে গেলে প্রবল সহিষ্ণুতা সম্পন্ন হতে হয় তৃণাদপি ভাব আশ্রয় করতে হয় নচেত হরিগুণগান করা সম্ভব হয় না আমরা আলোচনা প্রসঙ্গে এখানে বললাম সেলা বহুপাত কেন এই কথা বললেন এই জগতে পরপ্রশংসা আপনাদের ভজনের অনুকূল হবে শিলা প্রভুপাত নিজে হরিকথা প্রসঙ্গে জগৎবাসীর সামনে সত্য কথা বলেছিলেন সেটা কালকে আমার ব্যাখ্যা করার কথা ছিল আমি করি নাই আজকে সেটা পৌপাত বলছেন পরস্বভাব কর্মাণি ন প্রশংসায়ত ন গর্হে বিশ্বমেকাত্মকম পশ্যন প্রকৃতি পুরুষেণ প্রকৃতি এবং পুরুষের সংযোগে এই যে প্রপঞ্চ রচিত হয়েছে এই জগৎ এখানে আপনারা কেউই বদ্ধ অবস্থায় বদ্ধজীবের প্রশংসা করবেন না এক বদ্ধজীব আরেক বদ্ধজীবের প্রশংসা করতে গিয়ে আরও অধিক বন্ধন দশায় চলে যাবেন এখানে যে কোনো প্রশংসা আমি করব যে কোনো যে কোনো বস্তুর বা ব্যক্তির সেই সমস্ত বস্তুগুলো বা ব্যক্তিগুলো এই গুণময় জগতের অন্তর্গত এ বস্তুগুলো বা ব্যক্তিগুলো সমস্তই এই গুণময় জগতের অন্তর্গত ফলে আমি যদি কোনো এই প্রপঞ্চের এই জগতের কাউকে প্রশংসা করে বসি তাহলে আমি প্রকারান্তরে ঘুরিয়ে এই জড়জগতের ত্রিগুণকেই প্রশংসা করলাম কেন সেই ত্রিগুণের প্রভাবেই সে প্রভাবিত তার গুণাগুলিকে প্রশংসা করা মনে আমি ত্রিগুণকে প্রশ্রয় দিলাম আর নিজে আমি ত্রিগুণের যে বন্ধন আছে তার মধ্যে বন্ধন হয়ে গেলাম এইভাবে পৌপাত বুঝিয়েছেন আমরা দেখেছি ছিল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর বলতেন সৎসঙ্গ এবং অসৎসঙ্গের যে বিচার এটা সাধারণ লোক বুঝতে পারে না এতই কঠিন এই বিষয়টা যদি তাদের মধ্যে কাউর সৌভাগ্য হয় কেউ যদি গুরু বৈষ্ণবের কৃপায় বুঝে যান তাহলে আর তার কোনো অসুবিধা নেই আমরা ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার ভক্তি প্রতিকূল কার্য বর্জন অঙ্গীকার এগুলো আমরা মুখে বলতে পারি কিন্তু প্র্যাকটিক্যালি যখন জীবনযাপন করি দৈনন্দিন জীবন লিড করি প্রাত্যহিকী জীবন যখন আমরা লিড করি দেন উই আর কনফিউজড আমরা কনফিউশনে পড়ে যাই আমরা সে মেধা আমাদের নাই সে ক্যালকুলেশন নেই কিভাবে এই ভগবত তত্ত্ব বিজ্ঞানগুলোকে এক্স্যাক্ট অ্যাকিউরেটলি আমরা অ্যাপ্লাই করব অ্যাপ্লিকেশন যে জানেন না সে থিওরিটিক্যালি জেনে কোনো লাভ নেই শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমাদের এই যে ভগবত তত্ত্ব বিজ্ঞান আপনারা আলোচনা করতে বসেছেন সেলে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এটা বিচার করলে দু রকমের হয় একটা হচ্ছে থিওরিটিক্যালি আমরা আলোচনা করি আর একটা হচ্ছে যাগুলো যে গুলিসগুলো আলোচনা করি যেগুলো আমরা মহাজনের জীবনে অ্যাপ্লায়েড ফর্মে দেখেছি প্রয়োগ করেছেন তারা দুরকমভাবে পাওয়া যায় আচার করে কেহ না করে প্রচার প্রচার করে কেহ না করে আচার এই দুটো কার্য করবার জন্য আদিষ্ট হয়েছে আমরা আমরা এ সম্বন্ধে সন্ধ্যেবেলা আলোচনা করব কেবলমাত্র প্রচার আচারবিহীন তাকে প্রভুপাত কি বলেছেন সে সম্বন্ধে আমরা আলোচনা করব কিন্তু সাধারণ লোক বুঝতে পারছেন না ভক্তিমোহন ঠাকুর বলছেন প্রীতি বলে একটা ছোট্ট আর্টিকেল লিখেছেন ভক্তিমোহন ঠাকুর অনবদ্য লেখনী বলে একটা বই আজ থেকে আট বছর আগে বেরিয়েছিল তারপর কথা কিঞ্চিত ওরা এনেছে অদ্ভুত অদ্ভুত সমস্ত ছোট ছোট আর্টিকেল রয়েছে একটা একটা আর্টিকেল বলে মাথা পুরো ঘুরে যাবে এত অল্প অক্ষরে কী বলেছেন এগুলো সেখানে শিল ঠাকুর বলছেন প্রীতি বিনিময় করাই হচ্ছে সমাজের প্রত্যেক ব্যক্তির স্বভাব প্রীতি না বিনিময় করে মানুষ থাকতে পারে না জন্তু জানোয়ারও দেখবেন একে অপরে পৃথিবী বিনিময় করে করে না বাঘ যে হিংস্র বাঘ তার শিশুটাকে জীব দিয়ে চেটে দিচ্ছে এরম প্রীতি করছে প্রত্যেক পশু পাখি জানতে বা অজান্তে একে অপরকে প্রীতি করছে এই প্রীতি কথাটার শিল সচ্চিদানন্দ ভক্তিমোহন ঠাকুর বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা করেছেন যার ওপরে আর ব্যাখ্যা হয় না সে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল প্রীতি মানে আপনি কি বলতে চাইছেন সবাই তো জগতে প্রীতি করছে বলে হ্যাঁ সেই জন্যই বলতে চাইছি প্রীতি মানে হল একজনের সঙ্গে সঙ্গ কাকে বলে প্রীতি মানে হলো যে মন থেকে একে অপরের সঙ্গ করে মেন্টালি অ্যাটাচমেন্ট থাকে সঙ্গ করা মানে হলো প্রীতি বিনিময় আর প্রীতি মানে প্রীতি কথা মানে হলো সঙ্গ করা ভাইসি ভার্সা ভালো করে বিচার বিচার জানতে হবে যদি বলে সঙ্গ কাকে বলে আপনি বলছেন সাধু সঙ্গ তো সাধু কাকে বলে সঙ্গ কাকে বলে সাধুসঙ্গ ছেড়ে দিন সঙ্গ কাকে বলে সঙ্গ কথাটা ঠাকুর অর্থ করছেন সঙ্গ মানে পৃথিবী বিনিময় আর প্রীতি বিনিময় মানেই হলো সঙ্গ তাহলে এ সমাজে প্রত্যেকে যে যে অবস্থায় রয়েছেন তারা কোনো না কোনো বিষয় বা ব্যক্তিকে প্রীতি করতে বাধ্য হচ্ছেন প্রীতি হয়ে যায় জানতে অজান্তে হয়ে যায় এখন আমাদের বিচার বিচারের বিষয় হলো যে বক্তু যে ব্যক্তি বা বস্তুর সঙ্গে আমাদের প্রীতি হয়েছিল এতদিন বা হয়ে গেল সেই বস্তুগুলো কি গুণময় জগতের অন্তর্গত নাকি গুণাতীত বস্তু কি যদি গুণময় জগতের বস্তু হয় তাহলে বন্ধন আমার একশো বার হবেই হবে আমি মুক্ত হতে পারবো না যেটা বলতে গিয়ে কপিলজি মহারাজ মাতাশ্রীকে বলেছিলেন দেবাহতী মাকে সঙ্গজ সংসতের হেতু অসৎস ভীত ধিয়া স এব সাধুসুখ্যত মোক্ষদারম অপাবৃতম আমি দুটো শ্লোককে একটা একটা লাইন মিলে দুটো মিলিয়ে একসঙ্গে বললাম দুটো লাইন কিন্তু একটা অন্য শ্লোকের একটা শ্লোকে বোঝাবার জন্য দুটোকে একসঙ্গে বললাম অসুবিধা নেই দুটোই একই জনের মানেও ঠিক আছে সঙ্গ য সংসেতের হেতু হোক আমরা এই দৈনন্দিন জীবনে যত সঙ্গ আমরা করে থাকি অ্যাসোসিয়েশন আমাদের অ্যাটাচমেন্ট হবেই হবে আর অ্যাটাচমেন্ট হওয়া মানেই এটা সংসারের বন্ধনের কারণ সঙ্গ য সংস্কৃতের হেতু সংস্কৃতের হেতু যে সংসারের কারণ হয়ে দাঁড়াবে সে সঙ্গগুলো আমরা সমস্ত বদ্ধজীব এবং এই জগতের সঙ্গে করেছি করে এসছি এতকাল এই সঙ্গ এই যে সঙ্গ অর্থাৎ এই যে পৃথিবীনিময় ঠিক এক্স্যাক্ট এই পৃথিবীনিময় এই সঙ্গটা যদি বাস্তব সাধুর সঙ্গে অসৎ সাধুরূপে লুকিয়ে রয়েছেন তার সঙ্গে করলে আমাদের কোনো দায়িত্ব নেই আমরা কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো না আর আমাদের সময়ও নেই চিৎকার করে বলতে পারব আমাদের সময় নেই আপনাদের যদি কারোর মধ্যে সেই যোগ্যতা থাকে সিনসিয়ারিটি থাকে you can enjoy divine help অপ্রাকৃত জগৎ থেকে ডিভাইন হেল্প আপনার কাছে নেমে আসবে অটোমেটিক্যালি ভগবান অন্তর থেকে বুঝিয়ে দেবে এখানে সত্য জিনিস আছে এখানে নকল নিজেই বুঝিয়ে দেবে অন্তরে ভগবান বসে রয়েছেন কাজে সে সম্বন্ধে আমরা বেশি বলে হাঙ্গামায় যেতে চাই না গুরুপাদ পদ্মের কাছে যখন বয়স কম ছিল মাঝে মাঝে বলতাম গুরু মহারাজ আপনি যে বলছেন এটা এই সব করতে বারণ করেছেন ওই যে মঠের মধ্যে ওই মহারাজ তো এইগুলো করে এক ধমক দেব যে আহ তোমাকে আমি বললাম এইটা স্বাস্থ্যের সিদ্ধান্ত কে কি করে না করে আমার কাছে বলতে চাই তুমি এবার বুঝে নাও তুমি সেইভাবে সঙ্গ করবে সোসাইটি চালাতে গেলে একটা বুড়ে সংস্থায় নানারকম লোক থাকবে কিন্তু তার মধ্যেও একটা কথা আছে সাধুগুরু বৈষ্ণবের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে যদি এক ব্যক্তি আমার মঠের সব ভালো ভালো ছেলেগুলোকে নষ্ট করে দিচ্ছে আমি সেটা কখনোই সহ্য করতে পারবো না হয় না এটা আমি তাকে মঠ থেকে তাড়িয়ে দিতে চাইছি না কিন্তু তাকে আমি সুযোগ দেবো সংশোধন তোমাকে সংশোধন হতে হবে তাহলে তুমি আমার এই মঠের গুরু মহাজের গুরুদেবের মঠের বদনাম করে দেবে তুমি সেখানে আমি সন্ধেবেলা এইসব বিভাগে কিছু উত্থাপন করব আচারবিহীন প্রচার কি করে তাহলে আমরা দেখলাম সঙ্গজ ও সংস্কৃতের হেতু হোক যে সঙ্গটা যে প্রীতি বিনিময় আপনি এতদিন ধরে করে এসছেন না জেনে জন্ম থেকে সেই পৃথিবী পৃথিবিনিময়গুলো বিনিময়গুলো সেই অ্যাটাচমেন্টগুলো এখন আপনাকে আর ছাড়বে না আপনাকে এবার হাত করে দিয়ে এই জগতেই রাখবে পুনর্জন্ম হবে আবার আসবেন আবার যাবেন এই জগতেই থাকতে হবে কিন্তু এই সঙ্গ এই যে পৃথিবিনিময় আসক্তি যদি আমার কোনো বাস্তব সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে হয়ে যায় যদি ভগবানের নামে ভগবানের ধামে বিভিন্ন বিষয়েতে ধাম নাম পরিকর বৈশিষ্ট্য হরিকথায় বড় আসক্তি সংসায় চুলোই যাক রান্না হোক আর না হোক আমি আগে হরিকথা শুনতে যাব এই যে বিশাল অ্যাটাচমেন্ট আসক্তি এটা বিরাট মঙ্গলের কারণ বিরাট একটু দু নয় সামান্য নয় এ ধরনের মনোবৃত্তি এ ধরনের হৃদয়ের যে চাহিদা এই ধরনের যে আসক্তি সামান্য কিছু নয় বিরাট ব্যাপার এগুলো হচ্ছে সিদ্ধির মূল আবার সিদ্ধি অনেক রকম আছে প্রাইমারি সিদ্ধি সেকেন্ডারি সিদ্ধি অনেক রকম প্রকৃতি জয়টাকে বলা হয় সামান্য সিদ্ধি প্রকৃতিটাকে জয় করে বসে রইলাম তাহলে আমি সিদ্ধি হয়ে গেছি না প্রকৃতিতে জয় করা এর হলো সামান্য সিদ্ধি প্রাইমারি সিদ্ধি হলো তোমার এবার তোমার অ্যাডমিশন নেওয়ার যোগ্য হলে ভাগবত তত্ত্ব school of philosophy Gaudiya you can take admission now এখন তোমাকে দেয়া হলো এখন এখন থেকে এবার now you can start your bhajan এখন থেকে ভজন শুরু হতে পারে প্রোভাইডেড যদি সদ্গুরু বৈষ্ণবের সঙ্গে থাকা হয় মেন্টালি এবং ফিজিক্যালি সব সময় শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গ ছাড়া চলবে না যে শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গ ছাড়লো সেই মূল্য আর কিছু করার নেই আমাদের কিচ্ছু করার ওই জন্য আমি বলেছিলাম ভক্তিলতা বীজ যখন লতা বীজ যখন উৎপন্ন হয় ভক্তি কৃপা ভক্তি লতা বীজ সেখান থেকে লতা উৎপন্ন হলো হওয়ার পর অবলম্বন অবশ্যই দরকার সাপোর্ট যদি সাপোর্ট না দেয়া হয় তাহলে লতাটা এরকম বেয়ে বেয়ে উঠতে পারবে না সেই জন্য কোনো মানুষের জীবনে ভক্তি এমনি আকাশ থেকে পড়ে গেছে এটা হয়নি হয় পূর্বজন্মে তার ভক্তি করা ছিল সেটা জেগেছে এই জন্মে দ্যাট ক্যান বি এটা হতে পারে পূর্বজন্মে প্রচুর ভক্তি করা ছিল কোনো কারণে সিদ্ধি হয়নি জন্মেছে আবার দেখা যাচ্ছে ছোট থেকে বাচ্চা থেকে এটা হতে পারে সেই সমাধানগুলো গুরু বৈষ্ণবগণ করতে পারেন বাকি সাধারণ বুঝতে পারবেন ওই তো দেখলাম ছোট থেকে ওই ছেলেটার ভক্তি কি করে হলো নারজ্জির ভক্তি কি করে হলো নারজ্জি পেটের তাই ছিলেন গর্ভে তখন থেকে নারদজি এই প্রহ্লাদ মহারাজ নারদজির সঙ্গ করেছেন হয়ে গেছে এইভাবে দেখা যায় সাধুসঙ্গ না হলে কোনোদিন কেউ বাস্তবিক সাধুসঙ্গ না হলে কে ভক্তিলতা বীজকে উঠিয়ে উঠিয়ে নিত্য জগতে যেতে পারবে না আর তার মধ্যে আবার অপরাধ বিভিন্ন লোকের দোষ দর্শন অপরাধ আদি ভয়ঙ্কর বিপদ তাতে কি হবে ভক্তিলতা বীজ শুকিয়ে যাবে তাতে যদি ওঠে যদি অপরাধ নামক মাতা হাতি মাতা হাতি মানে মত্ত হাতি যদি অপরাধ নামক মত্ত হাতির আগমন হয় তারে ভক্তি সর্বনাশ করে দিয়ে চলে যান অনেক ভক্তি হয়েছিল হঠাৎ কি হলো অপরাধ হয়ে গেল কোনো বৈষ্ণব চরণে ব্যাস পাষণ্ড হয়ে গেল সে আমরা কালা পাহাড়ের জীবনী এইসব দেখেছি তারা পূর্বে ছিলেন ব্রাহ্মণগড়ের ছেলে অপূর্ব ভালো ছেলে ছিল কোনো কারণে অপরাধ করে পাষণ্ড হয়ে গেল আর যদি পাষণ্ড হয় ওই রকম ব্যক্তি তাহলে যত নিচে নামতে পারে তত নিচে আর কেউ নামতে পারবে না কালাপাহাড় তার পূর্বের ইতিহাস শুনলে দেখা যাবে সে ভালো ব্রাহ্মণ ছিল ভালো ভগবানকে ভালো লাগতো তার পরে এসব অপরাধ করে রকম করে এমন পতিত হলো যে যত মন্দির দেখছে বিষ্ণু মন্দির সমস্ত মন্দির ভেঙে দিচ্ছে অত্যাচার লুট করো মন্দিরকে ভেঙে দাও গুঁড়িয়ে দাও দলিসাত করো আওরঙ্গজেবের মতো কালা পাহাড়ের নাম হয়েছিল কালা পাহাড় তা আমাদের মধ্যে কালা পাহাড় লুকিয়ে রয়েছে সব বিভিন্ন রকম অপরাধ করছে বিভিন্ন রকম অন্যায় অত্যাচার করছে অথচ সাধু বলে সমাজের কাছে প্রমাণ করার চেষ্টা এটা আমরা এটা আপনাদেরকে কনসিয়াস হতে হবে আমাদের কিছু করার নেই আমাদের খালি কনসিয়াসনেসের আগুনটা জ্বালিয়ে দেব কনসিয়াসনেস সমাজের সর্বস্তরে যদি ছড়িয়ে যায় তাহলে অটোমেটিক আমার কার্যটা সিদ্ধ বোঝা গেল আমি তো কোটি কোটি লোকের সামনে যেতে পারবো না আমি বিদেশে যাই না এখান থেকে আমার ভয়েস যদি চলে যায় বিদেশে আপত্তি নেই যেমন চলে যায় আমার আপত্তি নেই তাতে তাহলে অজস্র লোকের কাছে আপনাদের দায়িত্ব পড়ছে এইসব সত্য কথাগুলো ছড়িয়ে দেওয়া যাতে জনজাগরণ হয় কনসিয়াসনেস হয় তাতে কি হবে আমাদের শুভ কর্মগুলো অটোমেটিক্যালি হতে থাকবে জনজগতে জাগরণ জাগরণ দরকার বিশেষ করে আমাদের ভক্তি জগতে যে দুর্দিন এসছে তাতে আমরা আস্থা রাখতে পারছি না মহাজনগণ চলে গেছেন একে একে মহাপুরুষগণ এখন যারা রয়েছেন তারা আমাদেরকে কি করছেন সে ব্যাপারে আপনাদের বুঝতে হবে সব আমরা বলতে পারবো না নাম বলে আমাদের নাম বলে চিৎকার করার কোনো সম্ভাবনা নেই কারণ আমরা অসুবিধের মধ্যে আপনাদের ফেলতে চাই না কি প্রয়োজন তাহলে সঙ্গজ সংস্কৃতের হেত হওয়া অসৎস অসৎস বিহিত ধিয়া সেইটাই যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে হয় ধাম নাম পরিকর বৈশিষ্ট্য সেটি মুক্তির কারণ হয় অর্থাৎ মঙ্গলের চরম মঙ্গলের রাস্তা খুলে দেয় আমরা পরস্বভাব কর্মাণী ন প্রশংসেদ ন গরহেদ বলেছিলাম এবার পরস্বভাবের প্রশংসা প্রভুপাত নিষেধ করেছেন শাস্ত্রের বিচার করেছেন অথচ আবার তিনি তার বাণীতে বলছেন এটা ব্যাপারটা কি এটা সাধারণ লোক বুঝতে পারছেন না পরস্বভাব কর্মী ন প্রশংসাদ নগরহেদ এই কথাটা বলা রয়েছে সমস্ত যে এতক্ষণ ব্যাখ্যা করলাম এই জন্য যে এক বদ্ধজীব অপর বদ্ধজীবকে প্রশংসা করতে গিয়ে তারা নিজেরা আরও বেশি করে বন্ধনের মধ্যে চলে যাবে আর এই জগতে পর প্রশংসা আপনার ভজনের আনুকূল্য বিধান এই কথাটা মানে কি এই কথাটার মানে হলো যারা ভজনেতে অগ্রসর হচ্ছেন মধ্যম অধিকারী হয়ে গেছে যথেষ্ট বুদ্ধি রয়েছে টেকনিক ভজনের টেকনিকটা জেনে গেছেন তারা কি করবেন আমার ভজনের আনুকূল্য অনুকূল এবং প্রতিকূল বিচার করে বাহ্য দৃষ্টিতে কোনো প্রতিকূল বিষয় কোনো ব্যক্তি কিন্তু একটু যদি ওকে মেনে নিই তাহলে আমার চৈতন্য মহাপুর প্রচারে বিশাল সহায়তা হয়ে যায় বোঝা গেল যেমন আজকে যেমন আজকে লোকে প্রশ্ন তুলতে পারে কেন মহারাজ আজকে এই বিধান মার্কেটে হরিকথা বললেন সে কথাটা লোকের মাথায় ঢুকলো না মাথায় ঢুকলো না এই সামান্য এই ব্যাপারটার ভেতরে কত গোপন রহস্য লুকিয়ে রয়েছে সেটা গুরুদেব আমাকে বুঝিয়ে দিয়েছেন কথাটা বোঝা গেল কাজেই বাহ্যদৃষ্টিতে প্রতিকূল কিন্তু সেটাকে অনুকূল করিয়ে নেওয়া করে নেওয়ার ক্ষমতা একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণব ছাড়া কাউর নাই কম করে যারা মধ্যম অধিকার হয়েছে তারা বুঝতে পারেন এটা অনুকূল এটা প্রতিকূল কোনো ব্যক্তি এসছেন তার মোটামুটি সাধুদের প্রতি শ্রদ্ধা আছে মোটামুটি শ্রদ্ধা আছে তিনি এলেন তিনি হরিকথা শুনলেন হরিকথা শুনে কিছু সেবা করলেন মঠে করতেই পারেন কিন্তু বহুপাত কোনোদিন কাউর পায়ে তেল মাখাননি কোনো ধনী ব্যক্তি আর আমার জীবনে আমি কোনোদিন কোনো ধনী ব্যক্তিকে পায়ে তেল মাখাইনি কোনো দিন আজ পর্যন্ত একটা সিঙ্গেল কোনো ইনস্ট্যান্ট নেই যার জন্য সমগ্র বৈষ্ণব সমাজে যারা বাস্তব ভজন করেন তারা আমাকে ভালোবাসে এই একটাই কারণ তেল মাখানো কেস নেই শুনতে আর শোনো নাহলে চলে যাও কোনো কথা নেই প্রশ্ন হলো এই প্রভুপাত কোনোদিন তার জীবনে কোনো কেউ ডোনেশন দিয়েছেন বিশাল কেউ কিছু করেছেন কোনো কাউর কিছুর জন্য প্রভুপাত কাউকে পায় তেল মাখান আরে বিরাট ডোনেশন দিয়েছে শীঘ্রই নিয়ে আয় ওকে তাই প্রসাদ দে তাকে বড় আসনে বসা প্রভুপাত কোনোদিন বলেন এখনকার দিনে এইসব বিচারগুলো বদলে গেছে কেউ ধরতে পারছেন না প্রভুপাত কি চেয়েছিলেন এটা বর্তমান লোক এখনকার কোনো কেউই অনুভব করতে পারছেন না বরঞ্চ বহুপাতকে দোষারোপ করছেন সেখানে দেখা গেল প্রহুপাত বাহ্য দৃষ্টিতে প্রতিকূল পরিস্থিতি সেটাকে তিনি অনুকূল করে নিলেন মহাপুরুষগণ যারা জানতেন প্রহুপাতকে গাড়ি উপহার তখনকার দিনে সবে গাড়ি বেরিয়েছে সবে গাড়ি বেরিয়েছে ব্রিটিশ আমলে সবে গাড়ি বেরিয়েছে সবে সেই গাড়ি চৈতন্য মাঠে সেবার জন্য দিয়েছিল মাথাটা খোলা ওই যে রিস্কার মতো চাপা দেয় আর খোলা পৌপাত সেই যে গাড়ি দিয়েছেন তাকেও প্রশংসা করেননি ওরে গাড়ি দিয়েছে এত দামি নিয়ে সে দিয়েছে রাধা গোবিন্দের সেবা রাধা গোবিন্দের সেবা দিয়েছে আমার কি আর এইখানে আমরা কেন এটা আজকে এই প্রসঙ্গটা তুললাম আজকেই তো তোলবার প্রসঙ্গ কারণ হচ্ছে ছিল বামনদেব দুটো প্রসঙ্গে আমি যে যে কথাগুলো যেদিন উত্থাপন করব তক্ষুনি ভাবতে হবে এর মধ্যে কোনো বিজ্ঞান ভিত্তিক কারণ আছে কেন এই কথাটা আজকে তুললেন অন্যদিন তো তোরেন নাই আজকে এই প্রসঙ্গটা আসবে বামনদেবজি মহারাজকে আমরা দেখব কি করে বলি মহারাজকে প্রশংসা করে উপরে তুলে দিয়েছেন এটা দেখব আবার দেখব বলি মহারাজজি কত সহিষ্ণুতা সম্পন্ন হয়েছেন দুটো প্রসঙ্গেই এখানে আছে আজকে বলি মহারাজজি কত প্রসঙ্গ কত সহনশীলতা গুরুদেব গালাগাল দিচ্ছে এ গালাগাল দিচ্ছে সমস্ত কিছু তোর রাজ্য রাজধানী চলে যাবে সর্বনাশ হয়ে যাবে তুই কি করছিস শান্ত হয়ে রয়েছেন আমি যা করছি ঠিক করছি এটা হলো সহিষ্ণুতা এই যে দুটো প্রসঙ্গ আজকে আমাদের আলোচনায় চলে এলো সেই জন্য প্রভুপাদের বাক্য দিয়ে আমি শুরু করেছিলাম এই জগৎ যন্ত্রণাময় পরীক্ষাস্থল এখানে পরপ্রশংসা আপনাদের ভজনে আনুকূল্য বিধান করবে আর সহিষ্ণুতা গুণ হলে আপনারা ভজনে অনায়াসে এগিয়ে যাবেন যে যা করছে গালাগালি যা খুশি করুক সে তার কাজ করুক আপনি আপনার মতো ভজন অগ্রসর করে যান আনন্দে ভজন করুন অতি সহিষ্ণুতা না হলে তাহলে হরিভজন হবে না এইভাবে আমরা দেখলাম কালকে আলোচনা প্রসঙ্গে এসেছিল সেখানে পয়ব্রত করবার জন্য কশ্যপ মুনি মাকে বলেছে মা কাঁদছেন বলছে আমার ছেলেপেলেগুলো এত কষ্ট পাচ্ছে স্বামী আপনি আপনি আমাকে দয়া করে একটা রাস্তা বলে দিন যাতে আমার ছেলেগুলো রাস্তা রাস্তা ঘুরে বার কোনো স্বর্গেতে জায়গা নেই কিছু নেই বললেন দেবী তুমি এক কাজ করো তুমি পয়াব্রত করো পয়াব্রত করলে ভগবান তোমার উপর সন্তুষ্ট হবেন তার ফলে তুমি তোমার মনোমাঞ্ছা পূর্ণ হবে এই বলে কি করলেন পয়ব্রতের উপদেশ করলেন পয়ব্রতের উপদেশ পড়ার ফলেতে তিনি পয়ব্রত করে বামন দেবজি মহারাজকে পেয়েছিলেন বামন দেবজি মহারাজকে পেয়েছিলেন এ প্রসঙ্গে আমরা পরে কিভাবে স্বর্গরাজ্য ফিরে ফেলেন ইত্যাদি কথা এগুলো সব আমরা আলোচনা করব খুব শীঘ্রই আসবে অষ্টম স্কন্ধেতে এইসব বিষয় আছে বলি মহারাজজি প্রসঙ্গ কিভাবে বামনদেব আবির্ভাব হলেন